بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে أستاذ أبو سفيان حفظه الله البيان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আজকের একটি দর্শে আলোচনা করার তৌফিক দান করেছেন আমরা আমাদের আগের আলোচনায় আলোচনা করেছিলাম একজন মুমিনের অথবা একজন মুসলিমের উচিত চব্বিশ ঘন্টাই আল্লাহ সুবাহান এবাদতে নিমজ্জিত থাকা সেই আলোচনায় আমরা বলেছিলাম যে আমাদের পরের আলোচনায় অর্থাৎ এই আলোচনায় আমরা ইবাদত এর সংজ্ঞা এবং এর বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ইবা আদা এর সংজ্ঞা কি আল্লাহ সুবাহান আলার একটি নির্দেশ আমাদের উপর রয়েছে যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর তা হচ্ছে ওমা উমিরু ইল্লাহ আলাহুদ্দিন আমরা এই আয়াতের উপর আলোচনা করার পূর্বে জেনে নিব যে ইবাদা এর সংজ্ঞাটা কি আসলে ইবাদতের সংজ্ঞা হলো ইবাদতের আবেদিনী করতে হলো অনুগত হওয়া নত হওয়া অনুসরণ করা ইত্যাদি তবে ইবাদতের মূল যে পারিভাষিক অর্থ সেটি হল ওই সকল কাজ যা আল্লাহ সুবাহ পছন্দ করেন ও খুশি হন আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন কান খুলে শুনুন অন্তরকে উন্মুক্ত করে দিন ইবাদতের পারিভাষিক অর্থ ইবাদত বলা হয় ওই সকল কাজ যা আল্লাহ সুবাহ কি করে খুশি করে আল্লাহ সুবাহান খুশি করে আনন্দিত করে আল্লাহ সুবাহ পছন্দ করেন এমন কাজকে এবাদত বলা হয় সেই কাজটি প্রকাশ হোক অথবা অপ্রকাশ্যে হোক কিংবা গোপনে কিংবা কথায় অথবা কাজে যেভাবে হোক না কেন ইহা ছাড়া কোনো কিছু সম্পাদন করা বা উপর বা কোনো কিছু বর্জন করা মানে এটা ছাড়া কোনো কিছু কোনো কাজ সম্পাদন করা বা কোনো কিছু কোনো কাজকে বর্জন করা এজতেনাব করা যা আল্লাহ সুবাহ তার নৈকট্য অর্জন করায় তাও ইবাদত অর্থাৎ আপনি এমন কোন একটা কাজ করলেন যে কাজটা আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করবে সেটা ইবাদত আবার এমন একটি কাজ আপনি ছেড়ে দিলেন যে কাজটি আমার আল্লাহ সুবাহ তালা অসন্তুষ্ট হবেন সেটিও এক প্রকারের এবং ইবাদতের অংশ কারণ আল্লাহ সুবাহ জন্যই আপনি এই কাজটা ছেড়েছেন আর আল্লাহর জন্য আপনি আরেকটি কাজ করেছেন তো আল্লাহ সুবাহকে খুশি করার জন্য যে কাজ করা হয় তা ইবাদত আর আল্লাহ সুবাহ সন্তুষ্টি অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে যে কাজ বর্জন করা হয় তা হচ্ছে ইবাদত এবার এই কাজগুলো অন্তর দিয়ে হতে পারে বাহির দিয়ে হতে পারে অর্থাৎ বাহ্যিকভাবে হতে পারে তো এবাদত মূলত দুই প্রকার এক প্রকার হচ্ছে আন্তরিক এবাদত যেমন এই ইবাদতের মধ্যে প্রধান হচ্ছে ইমান ইমান আনায়ন করা আর এই ইমান থেকে শুরু হয় এর ছয়টি কারণ অর্থাৎ ইমানের ছয়টি কারণ ইমান ব্যতীত কোন ইবাদত কবুল হবে না ইমান ব্যতীত কোন ইবাদত কবুল হবে না দিন হবে না আমরা এর আলোচনা নিচে আসছি ইনশাআল্লাহ তো প্রথম হচ্ছে আন্তরিক ইবাদত অর্থাৎ ইমান বিশ্বাস এর মধ্যে আবার ছয়টি রোগন রয়েছে প্রথম হচ্ছে ভয় দ্বিতীয় হচ্ছে আশা তৃতীয় হচ্ছে ভরসা চতুর্থ হচ্ছে আগ্রহ এবং পঞ্চম হচ্ছে ভীতি ছয়টি রোকন আমি আবারও বলছি ভয় আশা ভরসা আগ্রহ ও ভীতি এখলাস এখলাস এই ছয়টি হচ্ছে ইবাদতের ইমান যে অংশ আছে ইবাদতের মধ্যে যে ইমানের অংশ আছে প্রথম যে ভিত্তি সেই ভিত্তি ইমানের ছয়টি রোকন তো এবার আমরা আসি প্রকাশ্য ইবাদত প্রকাশ্য ইবাদত যেমন সালাদ জাকাত সিয়াম হাজ জিহাদ ইত্যাদি তো আল্লাহ সুবাহ আমাদেরকে দুইভাবে ইবাদত করার নির্দেশ দিয়েছেন এক হচ্ছে বাহ্যিকভাবে আরেক হচ্ছে আন্তরিকভাবে অভ্যন্তরীণভাবে তো কিভাবে একটি কাজকে আমরা এবাদতে পরিণত করতে পারি আমরা সেরা আলোচনা করবো ইনশাআল্লাহ একটি কাজকে কিভাবে আমরা যে কোনো একটি কাজকে কিভাবে আমরা এবাদতে পরিণত করতে পারি যদি একটি কাজের মধ্যে দুটি বিষয় উপস্থিত থাকে তবেই তা এবাদত বলে গণ্য হবে প্রথমত হচ্ছে আল্লাহকে পূর্ণ ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসার সাথে কোনো কাউকে শরিক না করা এই ভিত্তির উপর ইসলামের ইবাদত প্রতিষ্ঠিত হয় তা হলো আল্লাহর মহব্বত এই মহব্বতের উপর আল্লাহ আল্লাহ সুবাহ তার ইবাদত কি হয় মূল যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় যে ইবাদতে আল্লাহর মহব্বত নেই সে ইবাদতের কোন অস্তিত্ব নেই যে ইবাদতে আল্লাহর মহব্বত নেই সে ইবাদতের কোনো অস্তিত্ব নেই আল্লাহ সুবাহ বলেন উল ইং কুং তুম তো হেব্বুন আল্লাহ ওয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ সুবাহ তোমাদেরকে ভালোবাসেন দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহর নিকট পূর্ণ বিনয় ও নম্রতা পূর্ণ বিনয় ও নম্রতা ও আনুগত্য প্রকাশ করা আশা ও ভয়ের সাথে ইবাদত করা পূর্ণ বস্যতা বিনয় নম্রতা আশা আকাঙ্ক্ষা ও ভয়ভীতির সাথে পূর্ণ ভালোবাসাকে ইবাদত বলা হয় আল্লাহ সুবাহ বলছেন এ কথার দলিল আমি যেটা বললাম এ কথার দলিল হচ্ছে রব্বাকুম তদর হুফিয়া তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো কাকতি মনতি ও এখলাসের সাথে কাকতি মনতি ও এখলাসের সাথে এখানে খুফিয়া যে শব্দটি রয়েছে এই খুফিয়া শব্দের আসল এবং মূল অর্থ হচ্ছে এখলাস কারণ খুফিয়া দ্বারা যদি খুফিয়া দ্বারা যদি এখানে শুধু সংগোপন ইবাদত করতে বলা হয় তাহলে প্রকাশ্যে যে ইবাদতগুলো আছে সেই ইবাদতের বিপরীতে শব্দটা অর্থ চলে যায় এজন্য সহি এর অর্থ হলো খুফিয়া অর্থাৎ ইখলাস ইখলাসের সাথে আল্লাহ সুবাহ তার ইবাদত করতে হবে কারণ সলাদ জিহাদ জাকা হজ ইত্যাদি এই ইবাদতগুলো হচ্ছে প্রকাশ্য ইবাদত তো এই প্রকাশ্য ইবাদত এই ইবাদত আর যদি খুফিয়াকে খুফিয়া সংগোপনেও বলা হয় তাহলে সেই নিয়তের উপর যায় আর নিয়ত হচ্ছে ইখলাসের উপর নির্ভরশীল অর্থাৎ এখলাস যদি থাকে নিয়ত ঠিক থাকবে এখলাস না থাকলে নিয়ত ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহান তাল্লাতে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ আশা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে তো ইবাদতের ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে পেতে চান ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতে তাহলে অবশ্যই আপনাকে নিয়তের নিয়তের উপর এবাদতের উপর প্রকাশ্যে বাইরে কোনোভাবেই কোনোভাবেই রিয়া থেকে শুরু করে কোনোভাবেই কোন শিরিক অন্তর্ভুক্ত রাখা যাবে না আল্লাহ বলছেন মিন মুশফিকুন নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয় সন্ত্রস্ত নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয় সন্ত্রস্ত যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করে না এবং যারা দান করার তা দান করে ভীত কম্পিত হৃদয় এ কারণে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে তারাই দ্রুত কল্যাণ অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী আল্লাহ আকবর কত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা তো আমাদের এই বিষয়টা আরো মনোযোগ সহকারে বুঝতে হবে যে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কিছু শর্ত রয়েছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কিছু শর্ত রয়েছে আমি যে শর্তটা আমি আগেই বলেছি যে শিরিক মুক্ত হওয়া তো এবং আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম মাফিক সুন্না মাফিক সুন্না মোতাবেক হওয়া তো এবাদত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না দুটি শর্ত পূরণ হচ্ছে এক নাম্বার এবাদত একমাত্র আল্লাহর জন্য খালেস করা এবং তার সাথে কাউকে শিরিক না করা আল্লাহ সুবাহ বলছেন মুখলে মুখলিসল্লাহদ্দিন ফাহবুদুল্লাহা অতপর তোমরা আল্লাহর ইবাদত করো দিনকে তার জন্য খালেস করে দিনকে আল্লাহর জন্য খালেস করে ইবাদত করতে হবে আর দুই নম্বরটা হচ্ছে রসুল সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণ ইবাদত করা রসুল সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণে তার অনুসরণ করে ইবাদত করা আল্লাহ সুবাহ এই ক্ষেত্রে বলছেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ সুবাহ বলেন আর রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা থেকে বারণ করেছেন তা হতে তোমরা বিরত থাকো সুবাহান এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহ সুবাহান যে রসুল প্রেরণ করেছেন সে রসুলের সুন্নাহ অনুসরণ করা রসুলকে এতাত করা যে ফরজ সেটা দলিল আল্লাহ সুবাহ কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল সাল্লাম বলেছেন মান আহদাফি আমরিনা মুসলিম কেউ যদি এমন কাজ করে যা আমাদের দিনে নেই তাহলে তা প্রত্যাখ্যাত হবে অর্থাৎ রসুল সাল্লাম করেননি সাহাবিদের থেকে প্রমাণিত নয় রসুল সাল্লাম সমর্থন করেননি এমন কোনো ইবাদত পদ্ধতি বা এমন কোনো কাজ কথা ইত্যাদি যদি তা শরীয়তের মধ্যে ইবাদত হিসেবে করা হয় তাহু রদ্দুন তাহলে তা রদ্দুন প্রত্যাখ্যাত হবে তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুবাহ আরো সুন্দর করে ইস্যাত করে দিয়েছেন ওয়ামা উমিরু ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সুবাহান আল্লাহ একটু খেয়াল করুন এখানে আল্লাহ সুবাহ কত সুন্দর করে বলেছেন আয়তর অর্থ হচ্ছে তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ করা হয়নি তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ করা হয়নি নির্দেশ যদি আরবিতে একটি নিয়ম আছে ইল্লা ইল্লার পরে যেটা আসবে সেটাই ইল্লার আগে যেটা আছে সেটা বাদ হয়ে গেল যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুই নাই ইল্লাহ শুধু আছে আল্লাহ তালা বিষয়টা এরকম তো এখানে বলা হচ্ছে ওয়ামা উমিরু ওয়ামা নাহি করা হচ্ছে লা ইলাহিল্লাহর মতোই এর ভঙ্গি ওয়ামা উমিরু আদেশ করা হয়েছে শুধু এদেরকে আদিষ্ট হয়েছে ওয়ামা উমিরু ইল্লা কোনো কিছুর জন্য নয় শুধু কি দিনকে ইখলাসের সাথে দিনকে আল্লাহ সুবাহ জন্য খাটি করে ইবাদত করা হুনাফা আলকিমুসলাতা এখানে একনিষ্ঠভাবে বলা হয়েছে যে একনিষ্ঠভাবে দিনকে আল্লাহ সুবাহান জন্য খাটি করে আল্লাহর ইবাদত করা সুবাহান আল্লাহ এই আয়াত যদি আমরা মূল ভিত্তি ধরি তাহলে বলতে হবে ইবাদত হবে শিরিক মুক্ত ছোট বড় সমস্ত শিরিক মুক্ত আর ইবাদত হবে আল্লাহ সুবাহ যে রসুল প্রেরণ করেছেন সে রসুল সাল্লাহ আলাইস্লামের তরিকা মোতাবেক সে রসুল সাল্লাহ আলাইস্লামের তরিকা মোতাবেক আর আল্লাহ সুবাহ তালার সাথে শিরিক মুক্ত যদি একটা কাজ হয় আর সেই কাজ যদি আল্লাহর জন্য ইজতেনাব করা হয় ছাড়া হয় তাও এবাদত আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য করা হয় তাও এবাদত এবার আমরা আসি ইবাদত ইহসান কাকে বলে ইবাদতে ইহসান অনেক গুরুত্বপূর্ণ একটি কথা এবং আলোচনা এবং হাদিস রয়েছে এক্ষেত্রে তো এক্ষেত্রে একটা লম্বা হাদিস রয়েছে সে লম্বা হাদিস এখানে বলবো না এখানে হাদিসের ওই অংশটুকু বলবো যে অংশটুকু আমাদের এই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ তো এবাদত ইহসান সম্পর্কে যদি আমরা বলতে যাই সে হাদিসের অংশটুকু আমরা আলোচনা করছি ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন এরূপ যদি না হয় অন্তত এরূপ মনে করা যে তিনি তো আপনাকে দেখছেন অর্থাৎ আপনি ইবাদত করবেন আপনার মনে হবে যে আপনাকে আপনি আল্লাহ সুবাহ দেখছেন যদি এটা মনে করতে না পারেন তাহলে মনে করতে হবে যে আল্লাহ সুবাহান আল্লাহ তো আপনাকে দেখছে এতে কোনো সন্দেহ নেই তো এক্ষেত্রে আমি যে বললাম যে হাদিসের অংশটুকু তা হচ্ছে অমর ইবনে খত্তাব রদি আল্লাহ বর্ণিত অতপর আগন্তুক বললেন আমাকে ইহসান ইহসান সম্পর্কে সংবাদ দিন বা বলুন উত্তরে নবী করিম সাল্লাম বললেন যখন তুমি ইবাদতে লিপ্ত হবে তখন তুমি আল্লাহকে সচক্ষে দেখছ এ কথা মনে মনে চিন্তা করবে আর যদি এটা সম্ভব না হয় তবে নিশ্চয়ই আল্লাহ সুবাহ তোমাকে দেখছেন এ কথা মনে মনে ভাববে আর এটাকেই বলা হয় ইবাদত ইহসান সুবাহান এই ইবাদত ইহসান যদি কোনো মানুষ করতে পারে তাহলে আল্লাহ সুবাহান তালা তাকে এমনভাবে ইবাদত করার তৌফিক দান করবেন ঠিক যেমনভাবে আল্লাহ সুবাহান তালা চান অর্থাৎ ওই ব্যক্তি ইবাদতের স্বাদ পাবে ওই ব্যক্তি ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করতে পারবে আল্লাহ সুবাহ কাছে আমরা আশা করছি দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে ইবাদত ইহসান করার তৌফিক দান করেন এবং শিরিক মুক্ত বিদাত মুক্ত আল্লাহ সুবাহ যেভাবে বলেছেন রসুল সাল্লাম যেভাবে করেছেন এবাদতে এইভাবে আমাদের ভিতর এবং বাহিরে সমস্ত এবাদতগুলো করার তৌফিক দান করেন আজকে এখানে শেষ করছি واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته